চলছে নির্যাতন এবং কখনো কখনো এই নির্যাতন মানবিকতার সকল পর্যায়ে অতিক্রম করে এটি অমানবিক এবং মানবেতর পর্যায়ে চলে যায় সেজন্য এই বিষয়টি জানা আমাদের প্রত্যেকেরই জরুরি আমরা এই ক্ষেত্রে কয়েকটি মূলনীতির কথা ইনশাল্লাহ আমরা দু তিনটি পর্ব ধরে আলোচনা করব আজকে যে বিষয়টি আমরা বলবো গত পর্বে আমরা যা বলেছিলাম তার সামারি হিসেবে বলতে চাই যে শিশুদেরকে শাসন করতে হবে শাসন করা এটি অত্যন্ত জরুরি কারণ তাদেরকে আদব এবং শিষ্টাচার শিক্ষা দিতে হবে কখনো কখনো শিশুদের মাঝে এই শেখার প্রবণতা থাকে না কখনো কখনো তাদের মাঝে পারিপার্শ্বিক অথবা যে পরিবেশ আমরা তাদেরকে প্রদান করছি অথবা যে সকল বন্ধু বান্ধবদের সাথে তারা মিশছে অথবা অশিক্ষা অথবা শিক্ষাহীনতা এই কারণে এই সকল প্রবণতা তাদের মাঝে ডেভেলপ করতে পারে সেজন্য শাসনের প্রয়োজনই হয় এবং শাসন অত্যন্ত জরুরি রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন বিখ্যাত হাদিসটা আমরা অনেকবার আলোচনা করেছি যে তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের ব্যাপারে নির্দেশ দাও যখন তাদের বয়স হবে সাত যখন তাদের বয়স দশ তখন তোমরা সালাতের ব্যাপারে তাদেরকে শাসন করো তো শাসনের বিষয়টি এখানে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কয়েকটি মূলনীতি ভিত্তি করে আমাদেরকে শাসন কার্যটি পরিচালনা করতে হবে বিশেষত তিনটি মূল স্তম্ভ রয়েছে যে স্তম্ভের উপর ভিত্তি করে শাসন করবে স্তম্ভগুলোর আবার কিছু সাব অর্থাৎ কিছু প্রাসঙ্গিক মূলনীতি রয়েছে যে মূলনীতিগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব তাহলে প্রথমত যেটি আমরা বলছি যে এখানে তাদেরকে শাসন করতে হবে শাসন করা অত্যন্ত জরুরি প্রথম মূল স্তম্ভ দ্বিতীয় মূল স্তম্ভ যেটি সেটি হচ্ছে তাদের চিন্তা বা বুদ্ধিগত তাদের জ্ঞানগত ভুল সংশোধন করতে হবে তাদের কর্মগত ভুল সংশোধনের পড়বে কারণ তারা কাজ করতে গিয়ে ভুল করবে এই ভুল কি কারণে হয়েছে সেটি আমাদের আগে আইডেন্টিফাই করা দরকার আগে ইনভেস্টিগেট এক্সামিন করা দরকার কখনো কখনো শিশুরা ভুল করে কখন কারণ যখন তাদের এই সংক্রান্ত যথেষ্ট পরিমাণ তথ্য থাকে না অথবা তথ্য বিভ্রাট থাকে অথবা সেভাবে তাকে প্রশিক্ষিত করে গড়ে তোলা হয় না সেই সংক্রান্ত জ্ঞান যথেষ্ট জ্ঞান তার কাছে নাই অথবা তার কাছে একটা ভুল তথ্য রয়েছে ভুল একটি জানা রয়েছে আমরা তাকে জানাই না জানা জানার কারণে সে স্বাভাবিকভাবে ধরে নিয়েছে যে কাজটি এভাবে করতে হয় তাহলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে to identify the nature of the problem যে প্রবলেম বা সমস্যার প্রকৃতিটা কি এবং এই জন্যে আমাদেরকে বুঝতে হবে যে এটি কি তার চিন্তাগত ত্রুটির কারণে হয়েছে নাকি এই সমস্যাটি সংঘটিত হয়েছে যে এই শিশু আসলে কাজ করার জন্য যে অভিজ্ঞতা দরকার সে অভিজ্ঞতা তার নেই নাকি এই শিশুর মধ্যে মাঝে রয়েছে প্রচণ্ড একটি বিদ্রোহী মনোভাব বা অবাধ্যতার একটি প্রকৃতি তার মধ্যে ডেভেলপ করেছে তাহলে তিনটি বিষয় একটি হচ্ছে তার চিন্তাগত বা জ্ঞানগত বুদ্ধিগত সমস্যা এটি আইডেন্টিফাই করা দরকার যদি বুদ্ধিগত কোনো সমস্যা না থাকে জ্ঞানগত কোনো সমস্যা না থাকে যে সে জানে যে এইটি সত্য এবং এটি মিথ্যা এটি ভালো এটি মন্ধ এটি কল্যাণকর এটি অকল্যাণকর এই তথ্য তার কাছে আছে কিন্তু কাজটি কিভাবে করতে হবে সেই পদ্ধতি হয়তো বা তার জানা নেই অতএব আমাদেরকে দেখতে হবে যে দ্বিতীয় পর্যায়ে সে যে ভুল করেছে এই ভুলটি কি এই কারণে যে কাজটি সে কিভাবে করতে হয় সেটি জানে না নাকি অন্য কোনো কারণে যদি দ্বিতীয় বিষয় হয় যে কাজটি আসলে কিভাবে করতে হয় সেটি সে জানে না তাহলে ওই কাজের পদ্ধতি আমরা তাদেরকে শিখিয়ে দিতে হবে তৃতীয়ত হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে সে তাহলে কোনো ভুল যদি করে তাহলে তার যদি সেই সংক্রান্ত জ্ঞান আছে এবং সে জানে কাজটি কিভাবে করতে হবে তাহলে তৃতীয়ত একটি মাত্র কারণ থাকতে পারে যে অবাধ্যতার একটি প্রকৃতি একটি টেন্ডেন্সি তার মধ্যে ডেভেলপ করেছে অতএব সেটি আমাদেরকে আইডেন্টিফাই করবে করতে হবে এবং সর্বশেষ যদি আমরা দেখি যে অবাধ্যতা বা ইচ্ছাকৃতভাবে সেই কাজটিকে অমান্য করার আল্লাহর অবাধ্য হওয়ার অথবা বিদ্রোহ করার একটি মানসিকতা রয়েছে তার তখনই শাসন বা প্রশাসনের প্রশ্ন আসে তো প্রথম যে বিষয়টি সেটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমরা সে বিষয়ে গত পর্বে ধরে আলোচনা করেছিলাম যে তাদের জ্ঞানগত কারণ দেখুন একটা এক্সাম্পল আমরা বলছি যেমন কোনো শিশু সালাত আদায় করছে না কেন আদায় করছে না তিনটি কারণ হতে পারে প্রথম কারণ যে সে জানেই না যে সালাত আদায় করা বাধ্যতামূলক এটি সে জানেই না এই জ্ঞান তাকে দেয়া হয় না তাহলে প্রথমত আমা আমাদের দায়িত্ব হবে তাকে সেই সংক্রান্ত জ্ঞান দেয়া দ্বিতীয়ত হচ্ছে হয়তো সালাত আদায় করতে গিয়ে সে ভুল করছে তাহলে বুঝতে হবে যে সে হয়তোবা সালাদ কিভাবে আদায় করতে হবে এই শিক্ষা বা প্রশিক্ষণ তাকে দেয়া হয়নি আর তৃতীয়ত হচ্ছে সে সালাত আদায় করে না কারণ হচ্ছে যে সে আসলে বিদ্রোহ করছে সে সালাত আদায় করবে না সে আল্লাহর আনুগত্য করবে না পিতা মাতার কথা অনুসারে চলবে না শিক্ষক এবং মুরব্বী যারা সিনিয়র রয়েছেন তাদেরকে সে মান্য করবে না এই প্রবণতা এইভাবে আমাদেরকে প্রত্যেকটি জিনিস আইডেন্টিফাই করতে হবে যদি আমরা বুঝি যে সে আসলে সালাদ যে আদায় করতে হবে এটি ফর যেটি সে জানে না তাহলে এক ধরনের ট্রিটমেন্ট যদি সালাত আদায় করার পদ্ধতি ভুল থাকে সে জানেই না এই পদ্ধতিটা কি তাহলে আরেক ধরনের ট্রিটমেন্ট আর যদি সেখানে একটা বিদ্রোহ বা ডিড ডিসঅবেডিয়েন্স অথবা ডিসরেসপেক্ট এর যদি কোনো বিষয় থাকে তাহলে সে ভিন্ন আমাদেরকে ট্রিটমেন্ট প্রদান করতে হবে আমরা দেখি রাসুল্লা সাল্লাহ আলিয়াম ঠিক এভাবেই শিশুদের প্রবলেমটাকে আইডেন্টিফাই করতেন প্রবলেমের নেচার তার এক্সটেন্ট তার প্রকৃতি তার পরিধি তিনি আইডেন্টিফাই করে এবং তত তার যে উপযুক্ত সেই উপযুক্ত ব্যবস্থা তিনি গ্রহণ করতেন এখানে আমরা গত পর্বে আপনাদের সামনে একটি দৃষ্টান্ত আলোচনা করেছিলাম যে রাসুল্লাহ সাল আলী হোসাল্লাম তিনি তার থেকে বর্ণনা করছেন যিনি তিনি হচ্ছেন হজরত আব্দুর রহমান এবনে আবি অকবা তার দাদা থেকে তিনি বর্ণনা করছেন তার দাদা বলছেন আমি রাসুল আসলামের সাথে ওহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এবং সেই যুদ্ধে আমরা যুদ্ধ করেছি হচ্ছে অনেক মুশরেকদের সাথে তিনি নিজে বলছেন যে আমি এক মুশরেককে ধরাশায়ী করেছিলাম এবং মুশরেককে ধরাশায়ী করার পর তখন আমি আমার আশপাশে যারা রয়েছে তাদেরকে বললাম যে একে ধর আমি হচ্ছে পার্সি গোলাম আমি পারস্যের ব্যক্তি পারস্যের যুবক অতএব সে আমার হাত থেকে বাঁচতে পারবে না এমন একটি কথা বলার পর আসুসলাম বললেন কারণ তার চিন্তাগত ভুল কারণ পার্সিয়ানদের মধ্যে একটি দম্ভ একটি অহংকার কাজ করতো একটা অ্যারোগেন্স কাজ করত সে সে অ্যারোগেন্স উত্তরাধিকার হিসেবে পেয়েছে অতএব তার জানা নেই যে এর মধ্যে হারাম এলিমেন্ট রয়েছে সেজন্য রাসুসলাম বললেন তুমি যদি এ কথা বলতে ও আনুল ও আনাল গোলামুল আনসারি যে আমি আনসারি একজন যুবক অতএব আমি তাকে ছাড়ব না আমার হাত থেকে তার নিস্তার পর কোনো উপায় নেই এই কথা যদি তুমি বলতে তাহলে এটা আরো অনেক সুন্দর হতো এভাবে আমরা দেখলাম রাসুল ইসলাম আবার তার নাতি যখন হজরত হাসান রদি আল্লাহ তালাহ যখন তিনি জাকাতের খেজুর রাসুল ইসলামের কাছে আসলে সেখান থেকে একটি খেজুর তিনি তার মুখে দিয়ে দিলেন রাসুল্লাহ ইসলাম তাকে দ্রুত বললেন কাক কাক তুমি এটা ফেলে দাও মুখ থেকে কারণ এটা আমরা হাসিমি বংশের গোত্রের লোকদের জন্য এটা বৈধ নয় ইসলাম জানতেন যে হাসান জানতেন না যে এটি খাওয়া অবৈধ তবে তার তথ্যগত এখানে বিভ্রাট ছিল তথ্য তার কাছে ছিল না এটি আমাদেরকে বুঝতে হবে এবং এই জায়গায় যদি আমরা ভুল করে ফেলি তাহলে শিশুর যে শিক্ষা বা প্রশিক্ষণ তাকে শাসন করার ক্ষেত্রে মূলত আমরা একটি জুলুমের আশ্রয় নিয়ে নেব এই বিষয়গুলো আলোচনা করার পর আজকে আমরা যেটি কথা বলতে চাই তা হচ্ছে যে আমাদেরকে আমরা দেখি যে সাহাবাহিকে আমরা দিয়ে আল্লাহ তালা আনহুম আজমাইন তারা শিশুদের জ্ঞানগত বুদ্ধিগত নলেজ বা তথ্যগত বিভ্রাট দূরকরণের জন্য তারা আগে কাজ করতেন এবং পরবর্তীতে তারা দেখতেন যে এদের মাঝে মূলত অভিডিয়েন্সের বা ডিস অভিডিয়েন্সের কোনো সিড তাদের মধ্যে কাজ করছে কিনা আমরা দেখি এখানে সাহাবাই কামরাদি আল্লাহ তালহম তারাও তাদের সন্তানদের বা তাদের আশপাশে যে সকল শিশুরা ছিল যারা পরবর্তীতে সোনালী শিশুতে রূপান্তরিত হয়েছে তাদের বুদ্ধিগত বিবেকগত তাদের জ্ঞানগত ইন্টেলেকচুয়াল তাদের ফলাসি দূর করার জন্য তারা আগে কাজ করতেন আবু আল হাকাম আল গিফারি রাহেমহল্লা তিনি বর্ণনা করছেন যে রাফে আবনে আমর রদি আল্লাহ তালানহু তিনি বলছেন কুন্তু আনা গোলামন আমি একবার তখন আমি একজন বালক ছিলাম আর্মি বিনাখলিল আনসারি আনসারি লোকদের আনসারি লোক যারা তাদের তাদের যে খেজুর গাছ খেজুর গাছ থেকে আমি খেজুর ঢিল মেরে খেজুর পেড়ে তারপরে খেতাম ফকিল আলী নবী সাল্লাম তখন রসুলামের কাছে সংবাদটি বিষয়টি তুলে ধরা হলো এবং বলা হলো ইন্না হুনা হাহুনা গোলামুন ইয়ারমি বিনা নাখলানা যে ইয়ারসুরাল্লাহ এখানে কিছু কিছু ছেলেরা আছে যারা আমাদের খেজুর গাছে ঢিল মেরে সেখান থেকে খেজুর পেড়ে তারপরে তারা খায় ফাউতিয়াবি আন্নাবি সাল্লাহ আলহাম তখন তিনি বলছেন যে আমাকে তখন রাফে বিন আমর তিনি বলছেন আমাকে রাসুল আসলামের কাছে নিয়ে আসা হলো রসুলাম আমাকে বলেন ইয়া গোলাম হে বালক লিমাতারমি আল নাখলা কেন তুমি খেজুর গাছে ঢিল ছোড়ো তখন আমি বললাম আকুল আমি খেজুর খেতে চাই খেজুর খেতে চাই জন্যে তখন রাসুল ইসলাম বললেন লা তারমি নাখলা তুমি খেজুর গাছে ঢিল ছোড়ো না ওকুল মিম্মা সাকাত ফি আসফালিহা যে খেজুর গাছের নিচে যেগুলো পড়া থাকে সেগুলো তুমি খাও এমনি এমনিতেই খেজুর গাছের নিচে যে খেজুরগুলো পড়া থাকে সেগুলো তুমি খাও কলা তিনি বলছেন সুম্মা মাসহারা আসি রাসুল্লাহ সাল্লাম পরবর্তীতে আমার মাথায় তিনি হাত বুলিয়ে দিলেন অকলা এবং তিনি বললেন আল্লাহ আসবে বেতনা হে আল্লাহ তুমি তার পেটকে তুমি তার প্যাটকে পূর্ণ করো হে আল্লাহ তুমি তার প্যাটের মধ্যে তার উদরের মধ্যে তার পাকস্থলীর মধ্যে তুমি তুমি একটা কানাত একটা সাবাত অর্থাৎ হচ্ছে যে তৃপ্তি দান করো যে কম খেলো যাতে তৃপ্তি অতৃপ্ত তিনি হন আসলে আমাদের তো প্রবলেম হচ্ছে আমরা প্রচণ্ড অতৃপ্ত এবং অতৃপ্তির কারণে মূলত আমরা আরও চাই আরও চাই হতে পারে যে আমি যা এর মধ্যে অর্জন করেছি তা আমি খেয়ে শেষ করতে পারবো না কিন্তু তারপরেও আমি আরও চাই আরও গ্রহণ করতে চাই ন্যায় এবং অন্যায় আমি তখন পার্থক্য সূচিত করি না রাসুল্লাহাম ঠিক যেই জায়গায় মেডিকেশন দেওয়া দরকার যেই জায়গায় চিকিৎসা করা দরকার ঠিক সেই জায়গায় তিনি চিকিৎসা করলেন তিনি বললেন আল্লাহ আসবে আবাহতনা আল্লাহ তুমি তার প্যাটের মধ্যে একটা তৃপ্তি দাও যাতে সে খুব সংক্ষেপে খুব সামান্য জিনিসে সে পরিতৃপ্ত হয় এটি খুবই গুরুত্বপূর্ণ ইমাম তিরমিজ রহমুল্লাহ তিনি হাদিসটি বর্ণনা করে বলেছেন হাদিসুন হাসানুন গরিবুন সাহিহুন এবং আবুদাউদ ইবনে মাজা আহমদ বাই হাকি তারা সকলে তাদের গ্রন্থে হাদিসটি বর্ণনা করেছেন আমরা এই জায়গায় প্রচন্ড চমৎকার একটি বিষয় দেখি রাসুল্লাহ সাল্লাহ আলী আসলাম তিনি জানতেন যে এই শিশুর বুদ্ধিগত তার জ্ঞানগত আসলে এই জাতীয় তথ্যগত তার বিভ্রাট রয়েছে তিনি আসলে তথ্যটি জানতেন না এবং এই জন্য রাসুল্লাম তাকে তাকে এত সহি একটা শরীরেই পদ্ধতি তাকে জানিয়ে দিলেন যে হারাম থেকে বাঁচার জন্য রসুসলাম তাকে হয়তো বা কিছুক্ষণ আমরা হলে যা করতাম খুব কঠিন করে কিছু কথা শুনিয়ে দেয়া কিন্তু তিনি খুবই আদর করে আপ্যায়ন করে খুবই ভালোবেসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে তার জন্য দোয়া করে তিনি তাকে সত্য এবং মিথ্যা ভালো এবং মন্দ ন্যায় এবং অন্যায় সরি এবং বেসরি তিনি কাজ পদ্ধতিটি তিনি শিখিয়ে দেন তিনি বললেন তাকে যে তুমি খাও গাছের নিচে যতটুকু পড়ে ততটুকু আর গাছের উপর থেকে ঢিল মেরে তুমি খাবে না কারণ ঢিল মেরে খাওয়া এটা হচ্ছে জলম এটি অন্যায় আর গাছের নিচে ন্যাচারালি যেটি পড়ে যায় সেটি তোমার জন্য খাওয়া বৈধ কত চমৎকার একটি পদ্ধতি আমরা রাসুল্লাহ সাল আলী আসলামের কাছ থেকে পেয়েছি আমরা এখানে অনেকগুলো বিষয় দেখি একটি হচ্ছে আবু আল হাকাম আল গিফার রহমুল্লাহ তিনি হাদিসটি বর্ণনা করেছেন তার দাদা থেকে তার দাদা এই হাদিসটি বর্ণনা তার দাদি থেকে তার দাদি এই হাদিসটি বর্ণনা করেছেন আবু রাফে এবনে আমর রাদি আল্লাহ আনহু তার চাচা থেকে হাদিসটি বর্ণনা করছেন দেখুন তাহলে প্রথমত আমরা যদি বুঝতে পারি তা হচ্ছে যে বংশ পরম্পরায় কিভাবে অথবা এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে কিভাবে তারা তথ্যগুলো তারা তথ্যগুলো কিভাবে তারা ট্রান্সমিট করেছেন এটি খুবই গুরুত্বপূর্ণ আমরা আমাদের জেনারেশন আমাদের সন্তান সন্ততি নাতি পুতিন পুতনি যারা রয়েছে তাদের মাঝে যাতে ইসলামের তথ্যগুলো এইভাবে আমরা ছড়িয়ে ডিসামিনেট করে প্রথম বিষয় দু নম্বর আমরা বিষয় দেখি রসুলাম একজন শিশুকে তিনি খুব কোমলতার সাথে তিনি ট্রিট করেছেন তাকে কোনো শাস্তি তিনি প্রদান করেননি তাকে তিনি পদ দেখিয়ে দিয়েছেন অতএব কোমলতা শিশুদের কাছে তাকে কোমলতা দেখানো খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর দেখছি তিনি এই শিশুকে কারণ শিশু তো শিশু থাকবে না তিনি তাকে শুধুমাত্র মিথ্যা হিটি যে খারাপ অন্যায় কাজ তা বলে তিনি ক্ষান্ত হননি তিনি তাকে এর বিপরীতে কোনটি নেয় তা তিনি জানিয়ে দিলেন এবং কেয়ামত পর্যন্ত মুসলিম উম্মা সারা পৃথিবীর মানুষ জেনে গেল যে গাছ এর নিচে ন্যাচারালি যেটি পড়ে যায় সেটির অধিকার প্রত্যেকের রয়েছে যে কোনো একজন ব্যক্তি সেটি কুড়িয়ে কুইয়ে নিতে পারে এই কুড়িয়ে নিলে তার কোনো অন্যায় হবে না রাসুল্লাহ সাল আলিয়াল্লাম সেটি আমাদেরকে জানিয়ে দিলেন অতএব প্রিয় দর্শক আমরা এখান থেকে আরেকটি বিষয় যেটি জানতে পারলাম তা হচ্ছে আরেকজনের গাছের বা অন্য কারো সম্পদ অন্যায়ভাবে খাওয়া বৈধ নয় সেটি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে জানিয়ে দিলেন আমরা এর মাধ্যমে বুঝতে পারি যে শিশুদের সাথে ব্যবহার বা আচরণের ক্ষেত্রে আমার আমাদেরকে প্রথমত প্রাধান্য দিতে হয় যে তার বুদ্ধিগত তার তথ্যগত তার জ্ঞানগত কোনো সমস্যা রয়েছে কিনা সেই সমস্যাটি আমাদেরকে প্রথমে দূর করতে হয় আমরা এখানে আনাস রদি আল্লাহ বলেছি যে আমরা যে সাহাবাইকাম রদি আল্লাহ তালা আনহুম তারা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করতে গিয়ে বা তাদের আশপাশে যে সকল শিশুরা রয়েছে তাদের বুদ্ধিবৃত্তিক ত্রুটি দূর করার জন্য তিনি কিভাবে কাজ করতেন দেখুন ইমাম বুখারি রাহমুল্লাহ এবং ইমাম নাসির রহমুল্লাহ সাবেদ আল বানানি রাজিয়াল্লাহ রাহমুল্লাহ থেকে একটি হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন কুন্তু দ্য আনাস ও দাহু বিনতুল্লাহু আমি একবার আনাস রাজিয়াল্লাহ তার কাছে ছিলাম তার কাছে ছিল তার কন্যা কার কাছে আনাসদি আল্লাহর কাছে তার কন্যা ছিলেন ফাকওয়াল আনাস আনাসদি আল্লাহ তারাহু তখন বললেন একটি ঘটনা তিনি বর্ণনা করছিলেন যে জা ইমরাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিদু আলাইহি নাফসাহা যে এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে তার নিজকে রাসূলের সামনে পেশ করলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার নিজকে আপনার সামনে পেশ করলাম আপনি আমাকে বিয়ে করুন আপনি আমাকে বিয়ে করুন বা আমি আপনাকে বিয়ে করতে চাই ফাকলাত তখন তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল আলা বি হাজা আপনি কি আমাকে বিয়ে করবেন আপনি কি আমাকে বিয়ে করবেন ফাকলাত বিন্তু ফকলত বিন্তু আনাস তখন আনাস রদি আল্লাহ তালানহু তার কন্যা তিনি এই কথা হজরত আনাসের মুখ থেকে এই কথা শুনে তিনি বললেন মা আকাল্লা হায়া আহা যেই নারীর কি কম লজ্জা হা কত কম লজ্জা কত নির্লজ্জ ও আস ওয়াতুহা এবং ওসুয়া এবং তার তার ইয়েও তার আদর্শ কেমন তার ক্যারেক্টার কেমন কেমন চরিত্রের মহিলা যে তিনি এসে এত নির্লজ্জ এত কম লজ্জা তিনি এসে রাসুল ইসলামের কাছে এভাবে তার তার নিজকে তিনি পেশ করেন আসলে খুব কুমারী নারী তার হতে পারে একটু লজ্জা লেগেছে এবং এই জন্য তিনি তার এইভাবে তিনি তার কথাটি বলেছেন ফাকওয়ালা আনাস তখন আনাস রদি আল্লাহ আনহু তিনি বললেন হিয়া খায়রুম্মিনকে হে আমার কন্যা তুমি জেনে রাখো তিনি তোমার চেয়ে অনেক অনেক মর্যাদাবান অনেক সম্মানিত অনেক কল্যাণময়ী তুমি যার কথা বলছো যার কথা বলছো যে তার লজ্জা কত কম তার ব্যক্তিত্ব কত কম তার আদর্শ কত কম তিনি এভাবে একজন পুরুষের কাছে গিয়ে তিনি তার নিজকে পেশ করলেন তিনি বললেন যে তিনি তোমার চেয়ে অনেক অনেক বেশি মর্যাদাবান রাগিবাত ফিন নবী সাল আলী হোসালাম ফারাদ নফসাহ আলী আলাই তিনি রাসুসালামকে বিয়ে করতে তিনি আগ্রহী হয়েছেন এবং তার তিনি তার নিজকে পেশ করেছেন রাসুল্লাহ সাল আলী হোসালামের জন্যে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম কোনো সাধারণ ব্যক্তি নয় অতএব রাসুলের কাছে পেশ করা এটি তার জন্য মর্যাদার কারণ তার সে মর্যাদার সে ব্যক্তিত্ব ছিল সেটি তিনি করেছেন অতএব তুমি এই জন্য তাকে তুমি দোষারোপ করতে পারো না এখানে আসলে এই যে নারী এই যে কন্যা আনাসাদি আল্লাহ তার আসলে বুদ্ধিভিত্তিক তার জ্ঞানগত সমস্যা তিনি বুঝতে পারেননি যে কার ব্যাপারে তিনি কথা বলছেন একটি বিষয় দু নম্বর হচ্ছে যে এভাবে কার কাছে তিনি তার নিজকে পেশ করেছেন এই সংক্রান্ত তথ্য তার কাছে ছিল না এই জন্য তার এরকম মন্তব্য এসেছে আনাসরদি আল্লাহ তালা সেখানে অনেক বকাবকি করে অথবা তাকে রাগারাগি করে বিভিন্ন কথা বলতে পারতেন কিন্তু আনাসরদি আল্লাহ তালন তিনি যেহেতু রাসুলামকে দেখেছেন যে রাসুল উল্লাহ সাল্লাহ শিশুদেরকে কিভাবে ট্রিট করেন এই জন্য তিনি সেই বিষয়টি তিনি ভুলে যাননি আমরা একই অবস্থা দেখি যে অমর আব্দুল খত্তাব রাজি আল্লাহ তালানহু অমর আব্দুল খত্তাব রাজি আল্লাহ তালানহু তিনিও শিশুদের বুদ্ধিবৃত্তিক তাদের জ্ঞানগত তাদের তাদের প্রজ্ঞাগত ভুল থাকলে সেগুলো তিনি আগে সমাধান করার চেষ্টা করতেন সিনান বিন সালামা তিনি বর্ণনা করছেন আন্নাহু হাদ্দাসাবিল বাহারাইন বাহারাইনের একটি ঘটনা তিনি বর্ণনা করছেন কলা তিনি বলেন কুন্তুফি গালামাতিম বিল মাদিন আমি মদিনায় একবার মদিনায় অনেক বালকদের সাথে ছিলাম যে আমরা সেখানে যেটা করতাম তা হচ্ছে যে খেজুর গাছের যে ফলগুলো আছে এগুলো আমরা খুঁজে খুঁজে এগুলো আমরা ওই যে গাছের নিচ থেকে এগুলো আমরা কালেক্ট করে করে নিতাম এই রকম যখন একটি অবস্থা এমন একটি অবস্থায় আমরা দেখলাম আমরা অনেক শিশুরা সেখানে বসে এই কাজগুলো করছিলাম একবার দেখলাম যে অমরাদি আল্লাহ তালাহু আসছেন এটা দেখে সকল বালকগুলো দৌড়ে তারা পালালো আর আমি তখন দাঁড়িয়ে থাকলাম কে দাঁড়িয়ে থাকলেন হচ্ছে সিনান বিন সালামা তিনি বলছেন আমি দাঁড়িয়ে থাকলাম এমন সময় আদি আল্লাহ তালাহু আসলেন এবং এসে আমাকে বলেন সবাই চলে গেল তুমি দাঁড়িয়ে আছো আমি তখন বললাম ইয়া আমির আল মমিনিন ইন্নামা হুয়া মা আল কাতির রেহ আমি কেন যাব আমি তো এখান থেকে দৌড়িয়ে পালানোর কথা আমি তো কোনো অন্যায় করিনি আমি ভুল করিনি আসলে এই যে আমরা যে খেজুরগুলো গ্রহণ করেছি বাতাস যে খেজুরগুলোকে ফেলে দিয়েছে মাটিতে যা এই যে খেজুরগুলো বাতাসের কারণে পড়ে গিয়েছে সেগুলোই শুধুমাত্র আমরা গ্রহণ করছি অতএব আমি কেন পালিয়ে যাব তখন এই সেনান এমনে সালামা এর কথা শুনে ওমরাদি আল্লাহ তালানহু তখন তিনি বলেন আচ্ছা ঠিক আছে আমাকে দেখাও আমি দেখতে চাই তুমি যা বলেছো সত্য বলেছো কিনা এবং যখন দেখলেন যে সত্যি তিনি তা বলেছেন তখন ওমরাদি আল্লাহ তালন তাকে কিছুই বলেননি ইনশাল্লাহ আমরা এই আলোচনাটি আরেকটু বিস্তারিত ইনশাল্লাহ পরবর্তী পর্বে করব ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকায় আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা আমাদের সন্তানদের কিভাবে আমরা শাসন করব সেই বিষয়ে আলোচনা করছিলাম ইনশাল্লাহ আগামী পর্বেও আপনারা আমাদের সাথে জয়েন করবেন সে আশায় ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন والسلام عليكم ورحمة الله وبركاته